ব্যবসায়ী দল কোনো মুসাফির পানি উঠানোর জন্য সেখানে যখন বালতি নিক্ষেপ করবে তার সাথে সে ঝুলে উঠবে এবং তারা অনেক দূরে নিয়ে যাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে কিভাবে তার পিতার থেকে নেওয়া যায় সেই পরিকল্পনা করল সব ভাইয়েরা গিয়ে এবারে তার পিতার কাছে হাজির হয়ে বলল কলু ইয়া আবানা তারা সকলেই বলল যে আমাদের আব্বা যান আপনার কি হলো আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না মান্না আপনি আমাদের প্রতি আস্থা রাখেন না বিশ্বাস করেন না আলা ইউসুফা ইউসুফের ব্যাপারে অথচ আমরা সকলেই তার হিতাকাঙ্ক্ষী আমরা তার মঙ্গল চাই তার কল্যাণ কামনা করি এটা একটা মিথ্যা কথা বললো أرسله معنا غدا يرتع আগামী দিন আপনি আমাদের সঙ্গে ওকে পাঠান আর সিলহু পাঠিয়ে দিন তাকে মানা আমাদের সঙ্গে বাদান আগামীকাল ইয়ারতা ইয়ারতা সে বাগানে গিয়ে বাগানে বিভিন্ন রকমের ফল থাকে ফল খাবে খেলাধুলা করবে আমরা অবশ্যই তাকে হেফাজত করব তার দিকে খেয়াল রাখবো قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি বললেন ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি আমার বড় চিন্তা হয় দুশ্চিন্তা হয় উনি আমার দুশ্চিন্তা হয় বিহি তোমরা তাকে আমার থেকে নিয়ে যাবে আর আমার ভয় হয় যে তাকে নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে খেয়ে ফেলবে অথচ তোমরা তার থেকে গাফেল থাকবে এখানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার ভয় হচ্ছে তোমরা তাকে নিয়ে যাবে এবং তাকে তোমরা খেলাধুলায় মত থাকবে আর ওকে বাঘে নিয়ে যাবে এই কথাটা ওরা খুবই গুরুত্ব দিল লাইন তারা বলল যদি আমাদের সামনে থেকে ইউসুফকে বাঘে নিয়ে যায় অথচ আমরা একটা সংঘবদ্ধ দল শক্তিশালী একদল যুবক দশজন যুবক আমরা আমাদের সামনের থেকে বাগে নিয়ে যাবে এটা যদি হয় তাহলে তো আমরা একেবারেই অক্ষম দুর্বল বলে প্রমাণিত হব আমরা তো দুর্বল না আমরা তো তাহলে একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব ফালাম্মা দাহাবু বিহি ইয়াকুব আলাইহ সালাম যখন দেখলেন তাদের এই কথার সামনে বেশি বাড়াবাড়ি করলে সমস্যাও আছে শেষ পর্যন্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত হলেন যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফকে নিয়ে গেল এবং তারা এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে কুয়ায় নিক্ষেপ করার জন্য অন্ধকার কূপে পুরাতন কূপে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল এবং তারা সে অনুযায়ী আলহ সালাতামের থেকে একে নিয়ে গেল তাফসিরে লেখে যখন ইয়াকুব আলহ সালামের থেকে এরা নিয়ে রওনা হলো যতক্ষণ পর্যন্ত দৃষ্টির সীমায় ছিল ইয়াকুব আলহ সালাম তাকিয়েছিলেন এবং এ পর্যন্ত তারাও ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কার হাত থেকে কে নেবে কে কিরকম আদর করবে এ নিয়ে যেন তারা প্রতিযোগিতায় লিপ্ত ছিল কিন্তু যখন ইয়াকুব আলহ সালামের দৃষ্টির আড়ালে চলে গেল তখন তারা ইউসুফ আলাই ইসলামের সাথে দুর্ব্যবহার করলো তাকে মারধর করতে আরম্ভ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাইহি ইলাইহি আল্লাহ তারা বলছেন যে আমি সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস প্রতি ওহী করেছি তাকে জানিয়ে দিয়েছি তোমার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তোমাকে কূপে নিক্ষেপ করা হচ্ছে এই সব বিষয়গুলো তুমি তাদেরকে অবহিত করবে অহুমলা ইয়েশরুন অথচ বা তেরো পাবে না সামনে ঘটনা আসবে যখন আল্লাহর এই বাণী অনুযায়ী ইউসুফ আলাই ইসলাম তার ভাইদের এই কার্যকলাপ সম্পর্কে তাদেরকে অবহিত করবেন তখন মূলত ইউসুফ আলাই ইসলাম তাদেরকে চিনবেন ওরা চিনতে পারবে না আল্লাহ তারা সে কথা বলছেন ইলাইহি আমি ইউসুফের প্রতি ওহাই করলাম তাকে জানিয়ে দিলাম তুমি তাদেরকে তাদের এই আচরণ সম্পর্কে অবহিত করবে অহুমলা ইয়াশরুন অথচ তারা টেরো পাবে না ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল এবং নিয়ে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটা পুরাতন কূপের ভিতরে নিক্ষেপ করল মূলত কুয়ার নিচে একটা পাথর ছিল যেই পাথরে হজরত ইউসুফ আলাইহ সালাম দাঁড়িয়েছিলেন এরপরে আল্লাহ রাবুল আলমিন তাকে এই খবর দিলেন জিব্রাইল আলাইহ সালাম তাকে সান্ত্বনা দিলেন এখানে বাইবেল বা বিভিন্ন অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেখানে বলা আছে ইউসুফ কুয়ায় পরে চিৎকার করতে শুরু করলেন কিন্তু কোরআনুল করিমে এ সম্পর্কে কোনো কথা বলা হয় নাই কারণ একজন নবী বিপদে পরে চিৎকার করবেন হাই করবেন এটা হয় না সেজন্য কোরআনের বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থের চেয়ে অনেক উত্তম এক্ষেত্রেও এবং পরবর্তী যে ঘটনা সেক্ষেত্রেও সারাদিন তারা বিভিন্ন জায়গায় কাটিয়ে রাতের বেলায় তারা আসলো ইয়াকুব আল ইসলামের কাছে এসা মানে রাতের বেলায় তারা আসলো ইয়াকুব আলহ ইসলামের কাছে ইয়াবকুন অবস্থায় কাঁদতে কাঁদতে কলু তারা বলল ইয়া ইন্না গাহাবনা হে আমাদের পিতা আমরা ইউসুফ আলাহি সালাতামকে নিয়ে গেলাম এবং আমরা তাকে এক জায়গায় রেখে খেলাধুলা করতেছিলাম আমরা দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম তারাকনা ইউসুফ আইন্দা মাতাইনা এবং ইউসুফকে আমাদের মা ও সামানের কাছে পাহাড়াদার হিসেবে রেখে গিয়েছিলাম অতপর একটা নেকড়ে বাঘ এসে তাকে ধরে নিয়ে গেছে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে আমরা তো সত্য কথা বলছি কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না বিশ্বাস করবে না তা তারা বুঝলো কি করে যে অপরাধ করে তার মনে এই দুর্বলতাই থাকে এজন্য তারা বলল আমা আন্তা বিমুমিনিল্লানা আপনি তো আমাদের প্রতি বিশ্বাস করবেন না আমাদের কথা বিশ্বাস করবেন না যদি আমরা একেবারে সত্যবাদী ইয়াকুব যদি বিশ্বাস করেন সেজন্য ইউসুফ আলাইহিস জামাটাকে ওরা রক্ত মেখে তারপরে নিয়ে আসলো আল্লাহ তারা বলছেন আলা কমিসিহি বেদামিন কাদিব মিথ্যা রক্ত মিলিয়ে তারপরে তার বাবার কাছে নিয়ে আসলো মিথ্যা রক্ত একটা দুম্বা জবাই করে বা অন্য কোনো পশু জবাই করে তার রক্তগুলো মেখে তারপরে নিয়ে আসলো ইয়াকুব আলাইসালাম দেখলেন এই জামাটা ঠিকই ইউসুফ আলাহিসাল্লামের জামা কোরআন কি বলছে বাইবেলের বর্ণায় আছে এরকম ইয়াকুব আলাই সালাতাম যখন দেখলেন ইউসুফের জামা বেহুশ হয়ে পড়ে গেলেন দীর্ঘক্ষণ পরে হুশে এসে তারপর চিৎকার মারলেন বুক চাপড়াতে লাগলেন আর কোরআন বলছে কত সুন্দর করে কালাবাল আমরান না বরং তোমরা মনের থেকে একটা সুন্দর কৌশল তোমরা অবলম্বন করেছ তোমরা সাজিয়ে গুছিয়ে কথার অবস্থাপন করেছো ফাসাবরুন জামিল ইয়াকুব আলাহ ইসলাম কি করে বুঝলেন যে এটা মিথ্যা মূলত উনি লক্ষ্য করলেন বাঘি যদি খেয়ে ফেলবে জামাটা ছিঁড়া থাকবে ফাড়া থাকবে কিন্তু জামার মধ্যে কোন রকম ছিঁড়া ফাড়া ছিল না আল্লাহ তারা বুঝাচ্ছেন যে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে কোনো ফাঁক ফকর থেকেই যায় এরা যদি ইচ্ছে করেই জামাটা ছিঁড়ে ফেলতো তাহলে এটা ধরা পড়তো না কিন্তু জামাটাকে ছিঁড়ে নাই জামা যেরকম ছিল সেরকমই শুধু রক্ত মাখানো এর থেকেই ইয়াকুব ইসলাম অনুমান করলেন আর বললেন বরং তোমাদের নফসের থেকে তোমাদের মনের থেকে তোমরা একটা কথা তৈরি করেছ ফাসবরুন জামিল আমার কাজ হচ্ছে উত্তম সবর ভালো সবর করা সবরুন জামিল সবর করা সবরুন জামিল বলা হয় যেই সবরের মধ্যে কোন রকম চিৎকার থাকে না জাজা ফাজা হাই হুতোষ থাকে না এমনি ভাবে যেই সবরের মধ্যে ওয়ালা সাকুয়া কোন রকম শিকায়ত থাকে না আল্লাহ তারা কেন এই কাজটা করলেন এরকম কেন আল্লাহ তারা এই ঘটনা ঘটালেন আমার ছেলে কি দেখলেন এরকম ভাবে বিপদে পড়লে মানুষ অনেক রকম অভিযোগ করে ইয়াকুব আলাইহ বলেন না এসব না সবরুন জামিলুন উত্তম সবর যেই সবরের মধ্যে কোন রকমের হাই নাই যার মধ্যে কোনো অভিযোগ নাই যার মধ্যে কোন রকম চিৎকার নেই তিনি বললেন ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন তোমরা যা বলছো এই ব্যাপারে আল্লাহর কাছে আমি সাহায্য কামনা করছি অল্লাহুল মুস্তানু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন ফি আলামা তাসিফুন তোমরা যা বয়ান করছো ইউসুফ আলাইসালামকে কুপি নিক্ষেপ করে তারা গিয়ে যখন বলল তারপরে ইয়াকুব আলাহাম কি বললেন এ পর্যন্ত আলোচনা করলাম এখানে দেখা গেল কয়েকটা কাজ করেছে এরা এক নাম্বার কাজ ছিল ইয়াকুব আলাইসালামের থেকে ইউসুফকে নেওয়ার জন্য তারা মিথ্যা কথা বলেছে অনেকগুলো অন্যায় এক নম্বর অন্যায় হল বাবার সঙ্গে ধোকাবাজি করল এটা উকুকুল ওয়ালেদাইন গুনায় কাবিরা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার সাথে বেয়াদবি করা এটা একটা গুনায় কাবিরা আল্লাহ রসুল সাল আলিয়া সালামের সাথ করেছেন এটি তা নিবু আস্তাব আল কাঠ তোমরা সাতটা গুণাহের থেকে বাঁচো যে সাতটা গুণা এক একটা গুণা জাহান নামে নেওয়ার জন্য ধ্বংস করার জন্য যথেষ্ট তার মধ্যে একটা হচ্ছে ওকোকল ওয়ালেদাইন পিতা মাতার অবাধ্য হওয়া না ফরমানি করা এখানে সেটা পাওয়া গেল দুই নাম্বার পাওয়া গেল মিথ্যা কথা তারা বলল আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান আমরা তার হেফাজত করব সে খেলাধুলা করবে ফল খাবে বাগানে যাবে অথচ এরা মুনাফিকদের লক্ষণ আল্লাহ নবী সাল আলিয়ালামের সাদ করেছেন আয়াতুল মুনাফিক সালাতুন মুনাফিকদের লক্ষণ হলো তিনটা ইরা হাদ্দাতা কাদাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন তার কাছে কোনো যখন সে ওয়াদা করে খেলাফ করে ওয়াইদা না খানা আর যদি তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ারত করে এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ বাকি এরকম মিথ্যা কথা বললেই আপনি তাকে মুনাফিক বলবেন না এখানে বলা আছে ইদা হাদ্দাফা গাদাবা সে যখনই কথা বলে মিথ্যা বলে তার মানে তার সত্য কথার চেয়ে মিথ্যা কথার পরিমাণটা বেশি তাহলে বুঝতে হবে সে মুনাফিক আর একাদি যে বলা আছে আর বাহন চারটা বৈশিষ্ট্য এরকম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে চারটা দোষ যার মধ্যে পাওয়া যাবে সে হল খালেদ মুনাফিক ইরা হাদ্দাতা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা আর যখন সে ওয়াদা করে খেলাপ করে ওয়াইদা খাওয়া না আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে আর যখন কারো সঙ্গে ঝগড়া ফসাদ হয় তো গালি গালাজ করে ঝগড়া হতে পারে কিন্তু ঝগড়া হলে পরে গালি গালাজ করা এটা মুনাফিকদের লক্ষণ এখানে তারা এই মিথ্যা কথাও বলল এমনি ভাবে আরো অন্যায় করল ছোটদের প্রতি দয়া করা হাদিসে বলা আছে লাইসা মিন্না যে ব্যক্তি আমাদের ওই ব্যক্তি আমাদের মধ্য থেকে নয় যে ব্যক্তি বড়দের শ্রদ্ধা করে না ছোটদের প্রতি সম্মান করে না সে ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এখানে সে অন্যায়টাও করলো অনেকগুলো অন্যায় তারা করলো বোঝা গেল যারা দুনিয়াতে কোন অন্যায় করে একটা অন্যায়কে ঢাকার জন্য আরো দশটা অন্যায় তার করতে হয় একটা মিথ্যাকে একটা মিথ্যা থেকে বাঁচার জন্য যদি কেউ সত্য কথা না বলে মিথ্যা বলে ওই একটা মিথ্যাকে রক্ষা করতে হলে আরো অনেকগুলো মিথ্যা বলতে হবে আয়াত থেকে তা বোঝা গেল এই জন্য তাপসিরি লেখে যে একজন মমিনের কাজ হচ্ছে অন্যায় হতেই পারে অন্যায় হলে সেখানে মিথ্যা না বলে সত্য কথা বলা সত্য কথা বললে আসছে তো সত্য মানুষকে নাজাদ দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কাজগুলো প্রথম দিকে মমিনদেরকে শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় কাজগুলো ছিল এরকম সত্য কথা বলা মিথ্যা না বলা ওদের খেয়ারত না করা এরকম ভাবে গিবাদ শিকায়ত হাসাদ ইত্যাদি না করা এগুলো মমিনদের কাজ আল্লাহ সুবাহ মূলত এই বিষয়গুলো থেকে সাবধান করার জন্যও এই ঘটনাকে উল্লেখ করেছেন এরপরের যে বিষয়টা তা হচ্ছে ইয়াকুব আলহি সালাতাম যেটা করলেন এটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় ইয়াকুব আলাইসালামের কাছে যখন এই বিপদের খবর আসলো তখন তিনি হাই হুতোষ করলেন না চিৎকার করলেন না জামা ফারেন নাই গাল চাপড়ান নাই হাদিসে বলা আছে লেই মিন্না মান দরাবাল অসাক্কাল জুয়ুব অদাবেদাওয়াল জাহিলিয়া ওই ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বিপদে পড়লে পরে কোন মুসিবতে পড়লে পরে গাল চাপড়ায় জামা ফাড়ে এরকম ভাবে বুক চিরে আমরা দেখি যখনই মহারম মাস আসে একদল মুসলমান নামধারী কুফার শিয়ারা বুক চাপড়াতে থাকে হায় হাসান হায় হোসাইন আল্লাহর নবী সাল আলিয়াল্লামের জন্য সাহাবা একরাম এমনটা করেন নাই হজরত রাসুল আকরাম সাল আলিয়াল্লামের যখন মৃত্যু হয়ে গেল আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে যেহেতু তারা নবীর মৃত্যু কখনো দেখেন নাই দুই রকম প্রতিক্রিয়া হল একদল চিন্তা করলেন যে আল্লাহ রসুল তো অন্যান্য রসুলদের মতোই তারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ রসুলও চলে গেলেন আর এক দল লোকের আগে সহজভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই হাই হতোষ করতে লাগলেন অমর বিন খত্তাবের মতো লৌহ মানব তিনিও তরবারে হাতে নিলেন এবং এই বলে তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছেন আমি তার গরদানটা উড়িয়ে দিব যে কারণে সাধারণ মুসলিমরা সাধারণ সাহাবাহিক গ্রামরা বিষয়টা ভালোভাবে অবহিত ছিলেন না আবু বকর সিদ্দিক রাবি আল্লাহ তারা আনহ যেহেতু আল্লাহ রসুল ওই দিন সকালে একটু সুস্থ ছিলেন তিনি তার বাগান ছিল একটু দূরে সেখানে গিয়েছিলেন ওখান থেকে খবর পেয়ে চলে আসলেন সোজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে ঘরে ইন্তেকাল হলো সেই ঘরে ঢুকলেন হাজরত আয়সা রাজি আল্লাহ তালার হুজরা যেখানে বর্তমান আল্লাহ রসুলের কবর এখানে গিয়ে দেখলেন যে রসৌল্লাহ সাল আলিয়াল্লাম চাদর দিয়ে ঢাকা চাদর খুললেন তিনি বললেন তিনি তিবতা নাম তান আপনি জীবিত এবং মৃত্যু সর্বাবস্থায় পবিত্র এই বলে চুমো খেলেন এরপরে আবার চাদর থেকে জনসমক্ষে চলে আসলেন এবারে যে ভাষণ দিচ্ছেন আলামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু মাত আন্নাহু কদমাতা জেনে রাখো যেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য ইসলাম গ্রহণ করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবাদত করতে তারা জেনে রাখো তাদের আল্লাহ মরে গেছে ওমান কানাইয়াবুদুল্লাহ পক্ষান্তরে যারা আল্লাহর এবাদত করতে যারা আল্লাহকে এবাদত করতে আল্লাহর এবাদত কর্তা তারা জেনে রাখো ফাইন্না হাইয়ুল্লাহ ইয়ামুত আল্লাহ তারা চিরঞ্জীব আল্লাহ তালার মৃত্যু হয় না এরপরে তিনি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আও কুতিলান আলা আকাবিকুম এই আয়াত মূলত নাযিল হয়েছিল হুনাইনের যুদ্ধে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আহত হলেন গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন এবং শয়তান এই খবর ছড়িয়ে দিয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে যে কারণে সাহাবাহিক রামদের মধ্যে একদল চিন্তা করলেন যে আল্লাহ রসুল যখন মরে গেছেন তাহলে আর যুদ্ধ করে লাভ কি তারা ময়দান থেকে চলে গেলেন আর এক দল চিন্তা করেন রসুল যখন জীবিত নেই তার বেঁচে থেকে লাভ কি মরণ পণ যুদ্ধ করতে লাগলেন সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ডাক দিয়েছিলেন তাহলে এবার আল্লাহ আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসা আমাকে কেন্দ্র করে তোমরা যুদ্ধ করো এখানে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত বড় সাহসী ছিলেন কত বড় যুদ্ধের কমান্ডার ছিলেন তিনি যুদ্ধের ময়দান থেকে পালান নাই একাই সামনে বাড়েন বললেন আনান নবী কাদিব আনাবনা আব্দুল মুস্তালিম আমি সত্য নবী মিথ্যা নবী নই এরপরে ওই সময় আয়াত নাজুল হয়ে যায় অমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে একজন রসুলি তার আগের যত রসুল নবী রসুল ছিলেন তারাও দুনিয়া থেকে চলে গেছেন কুতিলা যদি তিনি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেন আও কুতিলা অথবা নিহত হয়ে যান তিনি যদি মারা যান অথবা নিহত হন তোমরা কি আবার সেই পশ্চাতে ফিরে যাবে এই আয়াত নাজল হয়েছিল হোনাইনের যুদ্ধে আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নুরি আয়াত সাহাবিদেরকে শুনালেন সাহাবাই কেরাম তখন নিশ্চিত হলেন যে আল্লাহর রসুল এখন আর দুনিয়াতে নেই অমর মেখাত্তা পর্যন্ত তার বাড়ি ফেলে মাথা ঝুঁকিয়ে ফেললেন হাজরত আয়সার খালি হাজরতে ফাতে মারবি আল্লাহ তালা তালানহার কবিতাও আছে সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বত আলাল আইয়া মিসরনা লায়ালিয়া যে আমার উপরে আজকে এমন মুসিবত চেপেছে যদি এটা দিনের উপরে হতো যে সূর্যের উপর সূর্য অন্ধকার হয়ে যেত বোঝা গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু এটা উন্মতের জন্য একটা বড় মুসিবত যে কারণে সাহাবাই কেরাম আল্লাহ রসুল সালামের দুঃখে আল্লাহ রসুল সাল্লাহ সালামের শোকে তারা চুপ হয়ে গেলেন কিন্তু এখানে এরকম নাই কোন সাহাবি হাই হুতোষ করেছেন বুক চাপড়িয়েছেন অথবা ওয়া রাসুলা হাই হাসান হাই হাসানের মতো এরকম চিৎকার এগুলো করেন নাই মমিনদের সম্পর্কে এখানে বড় শিক্ষণীয় বিষয় সেটাই আমি আলোচনা করছিলাম ইয়াকুব আলাই কাছে যখন বিষয়টা চলে আসলো তাকে যখন বলা হলো যে আমরা তাকে নিয়ে খেলাধুলা করতে গিয়েছিলাম আমরা দৌড়ের প্রতিযোগিতায় লেগেছিলাম আমরা যখন দৌড়ি অন্যত্র চলে গেলাম ইউসুফকে বাঘে খেয়ে ফেলল ইয়াকুব আলাই ইসলাম তখন বললেন আমরান তোমাদের মন তোমাদেরকে একটা কাজ একটা বড় কাজ করার জন্য সাজিয়ে গুছিয়ে কৌশল শিখিয়ে দিয়েছে মানে তোমরা এটা বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো সবরুন জামিলুন আমার কাজ হচ্ছে সবরের জামিল সবর করা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير له وليس ذلك لأحد إلا لمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم হজরত সোহেব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন আজাব আনলে আমরিল মমিন মমিনের অবস্থাটা খুবই আশ্চর্যজনক মমিনদের অবস্থা খুবই আশ্চর্যজনক ওয়াইন আসাবাতহু তার সব অবস্থাটাই তার কাছে ভালো এইটা মুমিন ছাড়া অন্য কারো বেলায় প্রযোজ্য না অন্য কারো বেলায় এটা দেখা যায় না কিভাবে ইন সাকারা যখন মোমিনদের কোন সুখের মুহূর্ত আসে আনন্দের মুহূর্ত আসে তখন সে মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে ফাকানা খয়রাল্লাহু এটা তার জন্য ভালো হলো ওয়াইন আসাবাত রুদররাউ আর যদি কোনো মুসিবত আছে কোনো বিপদ আসে তো সে সবর করে সবারা মনে করে সে আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে আবার এটা নিয়ে কোনো যা ফাজা করে কোন হাই উতোষ করে লাভ নেই তিনি সবর করেন এটাও তার জন্য মঙ্গল হয় মমিনের জন্য আল্লাহ রসুল সাল্লাম এটা প্রশংসা করলেন আরো এক হাদিসে বলা আছে আল মুমিনুল কাবিউ খায়রুল্লাহ খায়রুন ওয়া হাব্বিরাল্লাহি মিন মুমিনিদ দাঈফ একজন শক্তিশালী মুমিন ভালো এবং আল্লাহর কাছে প্রিয় একজন দুর্বল মমিনের চেয়ে দুর্বল মমিন যখন কোন বিপদ আসে তখন হাই করে আর শক্তিশালী মমিন যে সে আল্লাহর কাছে সবর করে এই জন্য আজকের এই আলোচনার থেকে যে বিষয়টা আমি গুরুত্ব দিতে চাচ্ছি তা হচ্ছে বিপদ আপদ সকলেরই আসে কিন্তু বিপদ আসলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা আল্লাহ তারা কেন এই কাজটা আমাকে দিলেন আল্লাহ তারা কি আমাকেই দেখলেন আর কাউকে দেখলেন না এরকম ভাবে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা আমি এত নামাজ উদা করি আমার এই ক্ষতিটা হলো আর বিনামাজের ক্ষতি হয় না এরকম ভাবে নানান অভিযোগ আমরা আল্লাহ বিরুদ্ধে তুলে দেই এরকম অভিযোগ করে লাভ তো কিছুই নেই ইমানটা চলে যায় এই জন্যই ইয়াকুব আলাই ইসলামের এই কথার থেকে আজকে যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে উত্তম সবর আর উত্তম সবর সম্পর্কে তাপসিল লিখেছে এমন ধৈর্য ধারণ করা এমন সবর করা যে সবরের সঙ্গে কোন রকম অভিযোগ নেই শেখায়ত নেই কোন হাই হতোষ নেই এরকম ভাবে চিৎকার নেই এই জাতীয় সবর করার প্রশংসা আল্লাহ তারা নিজে করেছেন যে মোমিনদের বড় অবস্থা খুবই প্রশংসনীয় যখন তার মুসিবত আসে তখন সে সবর করে আর সুখের মুহূর্তে সে সুক্রিয়া আদায় করে وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما এ সম্পর্কে আরো একটা হাদিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما আমি একদিন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের পিছনে ছিলাম হয়তো ঘোড়ায় বসেছিলেন বা উঠে বসেছিলেন অথবা এমনি চলার পথে আল্লাহ রসুলের পিছনে ছিলাম ফকল আয়া গুলাম আল্লাহর রসুল সাল আলিয়াল্লাম আমাকে এমনি আব্বাস বলেন আমাকে উদ্দেশ্য করে বলেন হে বালক তুমি আল্লাহর হকের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন এহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাত তুমি আল্লাহর হকগুলোর হেফাজত করো তুমি আল্লাহকে তোমার সামনে দেখতে পাবে আর যখন তুমি কারো কাছে কিছু চাইতে হয় তো আল্লাহর কাছে চাও আর যখন তুমি সাহায্য কামনা করবে আল্লাহর কাছে সাহায্য চাবে কোনো বাজারে না কোনো খাজা বাবার কাছেও না কোনো পীর বাবার কাছেও না সাহায্য করা মালিক কে ওলামায় গ্রাম দোয়া দোয়া চাওয়া যায় আপনি দোয়া চাবেন মাজার জিয়ারত করা যায় এরকম মাজার ওয়ালার জন্য দোয়ার করতে পারেন যদি মোমিন হয় এরকম ভাবে মোমিনদের কাছে দোয়া চাওয়া যায় কিন্তু তার কাছে চাওয়া যে আপনি এই কাজটা আমাকে করুন মানে আমাকে সন্তান দিন যেগুলো আল্লাহর কাজ হ্যাঁ, আমার টাকা পয়সা চাওয়া যায় একজন আমার দশ টাকা দেন আমি একটা ধার সেটা না যায় না এই চাওয়া বলতে ওই সমস্ত চাওয়া যেগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিন দেওয়ার ক্ষমতা রাখেন সেই জিনিসগুলো কোন মানুষের কাছে চাওয়া এটা সিরি আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যখন কোন সাহায্য চাবে তো আল্লাহর কাছে সাহায্য চাবে ওয়ালাম এবং জেনে রাখো আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আন্নাল উম্মাতা লাউ ইজতামাত দুনিয়ার সমস্ত মানুষ যদি একাত্র হয় আলা আইয়ান ফাউকা বিশাইইন কোন বিষয়ে তোমার উপকার করার জন্য কোন বিষয়ে তোমার উপকার করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হলো লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাকা জেনে রাখো সব মানুষ মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তারা তোমার জন্য আগের থেকে লিখে রেখেছেন আল্লাহ তারা যতটুকু লিপিবদ্ধ করেছেন ওর বেশি তোমার কোন উপকার কেউ করতে পারবে না ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইকা দুনিয়ার সব মানুষ মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পূর্বের থেকে লিখে রেখেছে কাজেই বোঝা গেল মানুষে আল্লাহর প্রতি যদি ইমান থাকে মানুষে কোনো ক্ষতি করতে পারে না কোনো উপকার করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন যা লিখেছেন তার বেশি কিছুই করার ক্ষমতা নেই এরপরে রসুল সাল্লাম বললেন আতিল আকলামু ওয়াজাফাতি সুহফু কলম তুলে রাখা হয়েছে এবং সহিফা যার ভিতরে তোমার সবকিছু লেখা আছে এটা শুকিয়ে গেছে তার মানে নতুন করে আর কিছু লেখা হচ্ছে না এজন্য আজকে আমরা এটার উপরে গুরুত্ব দিব যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে কোরআনে বলা আছে الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون মোমিনদের উপরে যখন কোনো মুসিবত আসে তখন তারা চিৎকার করে না আই উদোষ করে না কলু তারা বলে ইন্না লিল্লাহি আমরা তো আল্লাহরই বান্দা আল্লাহর জন্যই আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহ কাছে ফিরে যেতে হবে কাজে আল্লাহর পক্ষ থেকে যা হয় তা আমাকে মানতেই হবে এক লোকের তার প্রিয় সন্তান মারা গেল মারা যাওয়ার পরে সে কবর দিয়ে কবরের উপরে একটা বাসা তৈরি করে সেখানে তিন দিন পর্যন্ত কানলো কয়দিন কান্নাকাটি হবে আর কান্নাকাটি করে তারপরে যখন সে চলে যাচ্ছে তখন একজন ফেরেস্তা আওয়াজ দিয়ে বলেন আর একজনকে এই লোকটা যে জিনিস হারিয়েছিল তা কি ফেরত পেয়েছে আর একজন উত্তর দিল না ফেরত তো পায় নাই বরং সে বঞ্চিত হয়েছে কিসের থেকে আল্লাহ রাব্বুল আলমী সবর করলে সে যে সব পেত এই সবরের থেকে সে বঞ্চিত হয়েছে একজন লোক যখন তার শিশু মারা যায় বাচ্চা মারা যায় হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাকে কেমন পেয়েছ তারা বলেন সে সবর করেছে এবং সে তোমার হামদ করেছে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা সাক্ষী থাকবে আমি ওই বান্দার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম কাজে সবরে এটা পাওয়া যায় অপর দিকে যদি কেউ হাই হতোষ করে সে ওটা তো ফেরত পাই না বরং আরো সে ক্ষতিগ্রস্ত হয় সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এমন কোন মুসিবত নেই যে মুসিবত মানুষের এমন কোন ব্যক্তি নেই যার উপর কোনো মুসিবত না আসে মুসিবত আসলে আমাদের কি করতে হবে ইউসুফ আলাহ ইসলামের এই সুরার থেকে ঘটনার থেকে আমরা সেটা আজকে পেয়ে গেলাম যে ইউসুফ আলাহ ইসলামের মতো একজন বাচ্চা যখন তার আব্বার থেকে নেওয়া হলো এবং তাকে বলা হলো তাকে বাঘে নিয়ে গেছে এবং তার রক্ত মাখা জামা কাপড় উপস্থিত করা হলো তখন তিনি হায়ুতোষ না করে চিৎকার না করে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তিনি সুন্দরভাবে বললেন ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন আমার কাজ হলো সবরের জামিল এখতিয়ার করা উত্তম সবর করা আল্লাহ তালা যে ব্যাপারে তোমরা বলছো সেবার সাহায্য করবেন এক্ষেত্রে আরো একটা জিনিস বোঝা গেল যে নবীরা গায়েব জানেন না এটা আমি আগেও আলোচনা করেছি গায়েবের খবর রাখেন একমাত্র আল্লাহ সুহান গায়েব জানেন না বলতে বলা হচ্ছে আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব নিজের থেকে নিজে শুনে বুঝে আল্লাহ তারা বুঝেন আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই সব বর্তমান অতীত আল্লাহ তারা দেখেন ভবিষ্যৎ আল্লাহ তারা দেখেন আমরা অতীতের যেগুলো সেগুলো ভুলে যাই ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ বর্তমানে কিছু আমরা জানি আল্লাহ সুবাহান তার কাছে কাল কয়টা একটা কি অতীত নাই ভবিষ্যৎ নাই সব বর্তমান একটা ভিডিও যদি আপনি দেখেন অতীতের ইতিহাসগুলোকে ধরে রাখেন তখন আপনি অতীতকে দেখতে পান আপনার বিয়ে কেমনে হলো কেমনে সব ভিডিও করে রাখলো এরপরে বুড়ো হওয়ার পরও দেখে যে ওই জামা বিয়ে হচ্ছে এটা যেমন আপনি ভিডিও করে দেখেন আল্লাহ সুবাহর কাছে অতীত এরকম সবকিছু ভাসমান এটা আল্লাহর কাছে কাল কয়টা একটা আল্লাহ তারা সব দেখেন শুনেন জানেন অন্য কোন মখলুক এই অর্থে আলিমুল গায়েব নয় আল্লাহ তারা যে অর্থে আলিমুল গায়েব মানে গায়েব অদৃশ্যের খবর রাখেন নিজের থেকে নিজে জানেন কোন ভায়া দরকার নেই মাধ্যম দরকার নেই এই অর্থে আলিমুল গায়েব একমাত্র নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যতটুকু জানান অতটুকুই জানেন এর বেশি জানার কোন ইত্তিয়া তাদের নাই আমাদের অনেকে এবারে খুব বাড়াবাড়ি করে সহি আকিদা আমাদের জানা দরকার আমাদের দেশে আখ শেখের আসুল অমুক তমুক বিভিন্ন রকমের সম্মেলন সব জায়গায় গেলে দেখবেন তাদের অবস্থাটা কি অলিরা গায়েব জানে সব দেখে চোখ বন্ধ করলে আরো কুর্সি লৌহ কলম সব তাদের সামনে থাকে তাজকিরাতুল রাউলিয়া পড়লে দেখবেন কত কাহিনী হাসান বসরি এবং রাবেয়া বসরি পলাপলি খারাপ ছিল তো এরপরে দেখে হাসান রাবেয়া বসরি কি সের তলে পালিয়ে গেছে হাসান বসরি চোখ বন্ধ করে তালাশ করা শুরু করলো একেবারে সাত আসমান সাত জমি সাত সমুদ্র একেবারে সবকিছু তালাশ করে কোথাও পাওয়া যাচ্ছে না পরে যখন আবার দেখা হলো বললো তোমাকে আমি তালাশ করে কোথাও পাই নাই কোথায় ছিলে তো রাবেয়া বস্তি বললেন আমাকে তুমি পাইলে কি করে আমি আল্লাহর আরসের তালে দিয়ে পালাইছিলাম এই কিসা কাহিনী আছে এরকম ভাবে একজন মুড়ি বীরসাবরা মুড়িদের অন্তরের খবর জানেন কিতাবে লেখা আছে সুফিদের কিতাবে আশাইকু জাতুসু কলবিল মুরিদ পীর হচ্ছেন মুড়িদের অন্তরের গোয়েন্দা সিআইডি মুড়িদের অন্তরে পিসাব ঢুকে বের হয় ঢুকে বের হয় ইয়াক রুজু ওয়াদ খুলু ইয়াক রুজু ওয়াদ খুলু ঢুকে বের হয় ঢুকে বের হয় ওলা ইয়াত্তালি আলাইহিল মুরিদ মুরিদ টের পায় না সব দেখে আরো কুরসি লৌহ কলম সব দেখে এরকম নবীরা গায়েব জানেন নবীর সালাম রওজা বসে সব দেখতে পাচ্ছেন এই জন্য মিলাদিরা দেখবেন মিলাদে দাঁড়িয়ে যায় ইয়া নবী সালাম আলাইকা হে নবী আপনার সালাম এরকম পরে আল্লাহ রসুল সরাসরি কি বলেছেন কামা আতরাতিল তোমরা আমার ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করেছিল ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে নিয়ে খ্রিস্টানরা ইউসুফ ইসা আলাহ সালামকে আল্লাহর পুত্র বলে ফেলল ইহুদিরা উদয়কে আল্লাহ পুত্র বলত তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর কি আল্লাহর বান্দা তিনি আল্লাহ নন কিন্তু এরা আল্লাহর আসলে বসাচ্ছে হে নবী মদিনায় বসে তুমি দেখো সবই কোন নবী কোন রসুল কোন অলি গায়েব জানেন না আল্লাহ রব্বুল আলমিন যাকে যতটুকু জানান তিনি অতটুকু জানেন এই বিশ্বাস রাখতে হবে ইয়াকুব ইসলামের ঘটনা আপনারা দেখলেন এখানে তাকে বলা হলো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে তিনি বললেন আল্লাহ মুস্তান ও আলা মাতা সিফুন এমনি ভাবে রাসুল সাল্লাহ সাল্লামের ইতিহাস আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এক বুড়ি এহুদি গোস্তের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খেলেন আক্রান্ত হলেন শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো এটাকে আল্লাহ রসুল ফেলে দিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা অনুভব করতেন আল্লাহ নবীর স্ত্রী আয়েশার উপরে মুনাফিকরা তহমাত লাগিয়েছিল দীর্ঘ এক মাস পর্যন্ত আল্লাহ নবী আয়েশার সঙ্গে কথা বলেন নাই এরপরে যখন ওহি নাজিল হল তারপরে এই যে শাস্তি নাজিল হল আশি দৌড়া করে মারলেন এরপরে আয়সাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি নির্দোষ জানিয়ে দিলেন এরকম ভাবে হাজার অকেয়া আল্লাহ রাসুল সাল্লাহ জীবনীতেও পাওয়া যায় কাজে এটা আকিদার বিষয় আমরা যতটুকু বলবো করব আমল যদি কম হয় যদি শিরিক মুক্ত আইনের ভেজাল হয় তাহলে আল্লাহ তালা কবুল করবেন আজকের এই সবক থেকে আমি দুইটা জিনিস গুরুত্ব একটা হচ্ছে এই বিপদে আপদে আমরা সবর করবো ধৈর্য ধারণ করবো আল্লাহর পরে ভরসা রাখবো এটা অনেকগুলো হাদিস থেকে আমি আলোচনা করেছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই দেখা গেল ইসুফ আলাহ সালামের আব্বা ইয়াকুব আলাহ সালাম তিনিও গায়েব জানেন না বা নবীর রসুল গায়েব জানেন আল্লাহর পক্ষ থেকে যখন যতটুকু জানানো হয় অতটুকুই তারা জানেন আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং তৌফিক দান করুন অসল্লাহ তালা আলী মোহাম্মদ আলহি অসাবি আজমাইন